আবু সাইদ খুদ্রি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন বনি কুরাইজার ইয়াহুদিরা সাদ ইবনু মাওজ রদিল্লাহ তাল্লাহ্ন এর ফয়সালা মোতাবিক দুর্গ থেকে বেরিয়ে আসে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে ডেকে পাঠান আর তিনি তখন ঘটনাস্থলের কাছেই ছিলেন তখন সাদ রদিল্লাহ তাল্লাহ্ন একটি গাধার পিঠে আরোহণ করে আসলেন যখন তিনি কাছে আসলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা তোমাদের নেতার দিকে দণ্ডায়মান হও তিনি এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট বসলেন তখন তাকে বললেন এগিয়ে যাও এরা তোমার ফয়সালায় রাজি হয়েছে সাদ রদিল্লাহ তালাহু বলেন আমি এই রায় ঘোষণা করছি যে তাদের মধ্য হতে যারা যুদ্ধ করতে পারে তাদেরকে হত্যা করা হবে এবং নারী ও শিশুদের বন্দী করা হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তাদের সম্পর্কে আল্লাহ তালার ফয়সালার মতো ফয়সালাই করেছো